নিয়ে অধ্যায় বেঁধেছেন অধ্যায়টি হলো বাবু মা জা আফি জিম্মাচিল্লাহি ও জিম্মাচি নাবিহি আল্লাহ সুবাহানা হুয়া তালার বা তার রাসুলের কোনো কিছু যদি জিম্মায় রাখা হয় তাদের দায়িত্বে রাখা হয় তাদের দায়িত্বে কোনো কিছু নেওয়া হয় কাউকে দেওয়া হয় তাহলে এই বিষয়ে নিজের জিম্মায় আর আল্লাহর জিম্মা দুটি সমান নয় আল্লাহর জিম্মা সেটিকে অবশ্যই আলাদাভাবে গুরুত্ব দিতে হবে আলাদাভাবে সেটাকে লক্ষ্য করতে হবে ওয়াকাউলিল্লাহ আলা আর একটি আয়াত নিয়ে এসেছেন সেই আয়াতটিকে কেন্দ্র করে তিনি অধ্যায় পেতেছেন আল্লাহ বলেন ওয়া আউফু বিআহদিল্লাহি ইদা আহাজ্জুম ওয়ালা আইমানা বা'দা আল্লাহ সুবাহর সাথে তোমাদের যে ওয়াদা অঙ্গীকার রয়েছে সেগুলি তোমরা পূর্ণ করো ইজা ওয়ালা যখনই তোমরা আল্লাহ সুবাহর নামে বা আল্লাহর সাথে কোনো ওয়াদাবদ্ধ হবে তখনই সেটা কি সুন্দরভাবে সঠিকভাবে পূর্ণ করো ওয়ালা আল আর কোন ইয়ামিন কোনো কসম কোন শপথ সেটাকে মজবুত করে সেই কসম গ্রহণ করার পর সেই কসমকে তোমরা কখনো ভঙ্গ করো না নষ্ট করো না এ প্রসঙ্গেই আজকের এই অধ্যায় আমরা আলোচনা শুনব লেখক রাহমহল্লা তিনি এখানে তাওহিদের আরেকটি গুরুত্ব তুলে ধরছেন এই যে আল্লাহ সুবাহানুয়াত আল্লাহর প্রতি আমরা ইমানদার যাকে আমরা শ্রদ্ধা করি শ্রদ্ধাশীল যার প্রতি আমরা সেই আল্লাহ সুবাহানুয়াত আলার সাথে সম্পৃক্ত সকল বিষয়গুলিকে আমাদেরকে শ্রদ্ধার সাথে দেখতে হবে আল্লাহ সুবাহর সাথে সম্পৃক্ত যতগুলি সাইড রয়েছে যেগুলি তাই তার নিজস্ব বিষয়ের ক্ষেত্রে হোক বা মাখলুকের সাথে সম্পৃক্ত বিষয়ে হোক সকল বিষয়কে সমান শ্রদ্ধা মর্যাদার দৃষ্টিকোণ থেকে দেখতে হবে কোনো রকমের ত্রুটি করার দুর্বলতার সেখানে সুযোগ নেই যেমন গত দর্শে আমরা শুনেছি কসমের বিষয়ে আল্লাহ সুবাহনাহ আলার নামে যখন কসম খাবো তার নামটিকে যখন ব্যবহার করব সেক্ষেত্রেও আমাদেরকে শ্রদ্ধাশীল হতে হবে অনুরূপভাবে আজকের এই অধ্যায় আমরা আলোচনা করছি আমরা শিখব যে বিষয়টি সেটি হলো আল্লাহ সুবাহানা হুয়া তালার এবং তার রাসুল সাল্লাহ আলী হুসাল্লামের জিম্মায় যখন কোনো কিছু জিনিস নেওয়া হবে সেই জিনিসটিকে অবশ্যই যথাযথভাবে পালনের জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে বিষয়টি আমাদের কাছে যেন স্পষ্ট হয় সেই জন্যই লেখক রাহেমহল্লা এখানে একটি সুন্দর হাদিস তুলে ধরেছেন সহি মুসলিমের হাদিস আমরা সেই হাদিসটি একটু শুনবো শুনলে আমাদের কাছে বিষয়টি আরও ক্লিয়ার হবে প্রসিদ্ধ সাহাবি বোরাইদা রদি আল্লাহ তালা আনহু হতে বর্ণিত তিনি বলছেন যে রসুল সাল্লাহ আলী হুসাল্লাম كان إذا أمر أميرا على جيش أو سرية أوصاه بتقوى الله ومن معه من المسلمين خيرا আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম এর একটি স্বভাব ছিল বা নিয়ম ছিল সব সময় যখন তিনি কোনো জাইসকে প্রেরণ করতেন জাইশ বলতে বড় ও সৈন্যবাহিনীকে যখন তিনি কোথাও কোনো যুদ্ধের জন্য প্রেরণ করতেন আও সারিয়াথিন অথবা কোনো ছোট্ট অভিযান যখন কোথাও পরিচালনা করতেন তখন কি করতেন সেই বড় অভিযান হলেও বা ছোট অভিযান হলেও বড় বাহিনী বা ছোট বাহিনী হলেও তাদের একজন আমির নিযুক্ত করে দিতেন দিয়ে সেই আমিরকে তিনি যাত্রার শুরুতেই বেশ কিছু উপদেশ দিতেন এবং যে বিষয়টির বেশি উপদেশ দিতেন তা হলো আল্লাহ সুবাহান তালার ভয় ভীতিরেই তাকে উপদেশ দিতেন কারণ একজন মানুষ যখন দায়িত্বশীল হয় কোনো ভয় ভীতি তাকে দায়িত্ব পালনে সহযোগিতা দিতে পারে না শুধু এক ভয় ভীতি দিতে পারে সেটি হলো আল্লাহ সুবাহ হুয়া তালার যদি ভয় থাকে আল্লাহ সুবাহ হুয়া তালার যদি ভয় থাকে তার মাঝে তাহলে দুই দিক থেকে সে উপকৃত হবে এক হলো আল্লাহকে ভয় করে যদি সে কাজ করে তাহলে সে দায়িত্বশীল হিসাবে সঠিক দায়িত্ব সে পালন করার চেষ্টা করবে এক দ্বিতীয় হলো যখন আল্লাহ সুবাহানা তালাকে ভয় করবে তখন আল্লাহ সুবাহানা তালা তার জন্য রহমত তার জন্য বরকত তার জন্য সেই বিষয়টিকে আল্লাহ সুবাহানা তালা সহজ করে দিবেন আজকে আমরা আমাদের দায়িত্বশীলদেরকে কত দায়িত্বহীন হিসাবে আমরা পেয়ে থাকি কারণ কি কারণ হলো তাদের মাঝে আল্লাহ সুবাহানা তালার ভয় নেই আল্লাহ সুবাহর তাকুয়া নেই যার কারণে আমাদের বড় দায়িত্বশীল যিনি যত তিনি তত বড় দুর্নীতিবাজ হয়ে যান তিনি তত অনিয়ম করে বসে থাকেন তাই আমাদের এই দায়িত্বশীলগণ যদি আল্লাহ সুবাহ আল্লাহর ভয় তাদের মাঝে থাকতো তাহলে কেউ দুর্নীতিবাজ কখনো হতো না কেউ কখনো ব্যর্থ বা কখনো দেশ ও জাতির ক্ষতিকারক বিষয়ে কখনো লিপ্ত হতো না আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম এর নীতি আদর্শ হলো যখনই তিনি কোনো বাহিনীকে প্রেরণ করতেন বড় হোক বা ছোট হোক তাদের একজন নেতা নির্বাচন করে দিতেন আর সেই নেতা নির্বাচন সেটাও ছিল তার হাতে যাকে তিনি উপযুক্ত মনে করতেন তাকেই দিতেন আজকে তো আমরা নেতা নির্বাচিত হওয়ার জন্য নিজেরাই ব্যস্ত হয়ে যাই কেন কারণ হলো আমাদের টার্গেট যে যেমন কষ্ট করে নেতা হব তেমন তার অংশ তার অধিকার আদায় করে নেব অতএব এই সমস্ত নেতাদের মাধ্যমে দুর্নীতি ছাড়া আর কি পাওয়া যেতে পারে অন্যায় অবিচার ছাড়া তার দ্বারা আর কি হতে পারে কিন্তু আল্লাহ রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম নিয়ম হলো যে নিজে নেতা হতে চাইবে তাকে তিনি দায়িত্ব দিতেন না ইসলামের নিয়ম সেটি প্রিয় বন্ধুরা তাই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম প্রথমে নির্দেশ তাকে উপদেশ যে দিতেন বেতাকুয়াল্লাহ আল্লাহ সুবাহানা ভয়ের বিষয়ে মিনাল এবং তার সাথে তার বাহিনীতে যে সমস্ত মুসলিম সদস্যরা রয়েছেন তাদের সাথে ভালো আচরণের জন্য তাদের সাথে ভালো ব্যবহারের জন্য আল্লাহ রসুল সাল্লাম নেতাকে নির্দেশ দিতেন ফকালা কিভাবে নির্দেশগুলি দিতেন বলতেন বিসমিল্লাহ যুদ্ধে নেমে যাও আল্লাহ সুবাহ হতালার আল্লাহ আকবর তোমাদের চিন্তা টার্গেট ফি সাবির আল্লাহর পথেই এটা অন্য কোনো উদ্দেশ্য নয় কিছু দেখানো শোনানো উদ্দেশ্য নয় আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর পথেই কাতিলুমং আবিল্লাহ আর যারা আল্লাহর প্রতি কাফের তাদেরকে শেষ করে দাও ওয়াকজু যুদ্ধ করতে থাকো কাফেরদেরকে তোমরা হত্যা করো এর অর্থ এই নয় যে গিয়েই শুধু কাউকে কাফের পেলেই তাকে হত্যা তা নয় বরং তাকে প্রথমে দাওয়াত দিবে পর্যায়ক্রমে শেষ পর্যায়ে যদি সে না শুনে না পারা যায় তাকে তারপর সেটা শেষ বিষয় যেটি আসবে আলোচনায় সামনে ওয়াকজু তোমরা যুদ্ধ করতে থাকো আল্লাহর পথে ওয়ালা চাগল্লু কিন্তু যুদ্ধের কোনো অর্জিত সম্পদ বা কোনো কিছু তোমরা কখনো চুরি করবে না ওয়ালা চাকদারু যুদ্ধের পক্ষ বিপক্ষের সাথে যদি কোনো সন্ধি চুক্তিতে আবদ্ধ হতে হয় সেই সন্ধি চুক্তিও তোমরা কখনো ভঙ্গ করবে না যা ওয়াদা দিবে সেই ওয়াদা যেন ঠিক থাকে ওয়ালা চুমাসিলু আর তোমরা মুসলা করো না মুসলা হলো অঙ্গহানি করা কাউকে যদি হত্যা করার প্রয়োজন হত্যা করে ফেলবে তাকে অঙ্গহানি করে তাকে জ্বালা যন্ত্রণা কষ্টের মধ্যে ফেলে রাখবে এটা করো না এই অঙ্গহানি করা ইসলামে সাধারণত অঙ্গহানি করা নিষিদ্ধ তবে কেউ যদি কোনো মুসলমানকে অঙ্গহানি করে থাকে তাহলে তার শাস্তি হিসাবে কেসাস হিসাবে তাকে অঙ্গহানি করা জায়েজ রয়েছে আর এমনি সাধারণভাবে অঙ্গহানি করা নিষিদ্ধ ওয়ালা চাকচুলু ওয়ালিদা আর কচি বাচ্চাদেরকে তোমরা কখনো হত্যা করো না কারণ তারা নির্দোষ নিষ্পাপ তাদেরকে তোমরা কখনো হত্যা করো না ওয়াকা মিনাল ইলা আর জেনে রাখো তোমার এই দাওয়াতি অভিযানে যখন তুমি কোনো তোমার শত্রু মুশ্রেকদের সম্মুখীন হবা তাদেরকে পেয়ে যাবা যখন আও তুমি প্রথমে তাকে তিনটি বিষয়ের জন্য দাওয়াত দাও তিনটি বিষয়ের মা ফকবাল সেই তিনটি বিষয়ে তুমি প্রথমে তাদেরকে দাওয়াত দিবা তিনটির যে কোনো একটা যদি তারা তোমার গ্রহণ করে নেয় বাস তুমি তাদের সাথে একমত হয়ে যাও ওকুফা হুম তাদের সাথে যুদ্ধ বন্ধ করে দাও ভালো করে প্রতিটি মানুষের চিন্তা করা উচিত ভালো করে লক্ষ্য করবেন শুনবেন আল্লাহ রাসুল সাল্লাহামের ইসলামের নির্দেশ কি নিয়ম কখনো ইসলাম বলেনি যে তোমরা অতর্কিত হামলা করে তাদেরকে ধ্বংস করো না কখনো না বরং ইসলাম বলেছে প্রথমে তাকে কিছু প্রাথমিক বিষয়ে তার সাথে মতবিনিময় হতে হবে প্রাথমিক বিষয়ে তার সাথে কিছু মতবিনিময় দাওয়াত দেওয়ার পরবর্তী শেষ পর্যায় হলো তার সাথে হত্যা বা সশস্ত্র সংগ্রাম প্রিয় বন্ধুরা এ পর্যায়ে আমরা একটু সংক্ষিপ্ত বিরতি নিতে যাচ্ছি বিরতির পরে আবার আমরা এদর্শে ফিরে আসবো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত শেখ বদরুদ্দুজা নাদবী পাপের রাস্তা ছেড়ে মন্দ থেকে মুখ ফিরিয়ে চলতে হবে সরল পথে স্বর্গের পানে যেতে যারা গুনা থেকে জীবন বাঁচায় পরে মমিন হওয়ার হক আদায় আল্লাহর শাস্তি থেকে বাঁচার উপায় খুঁজতে ইসলামে অপরাধের শাস্তি আজ সন্ধ্যা পাঁচটায় বা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 প্রথম হলো ও দোহম ইলাল ইসলাম তাদেরকে ইসলামের দিকে দাওয়াত দাও ইসলামের পরিচয় তাদের কাছে তুলে ধরো এবং তাদেরকে ইসলামের দিকে দাওয়াত দাও যখন ইসলামের পরিচয় তুলে ধরে ইসলামের দিকে দাওয়াত দেবে ফাইন হোম আজাবু কা ফকবাল মিন হোম আলহামদুলিল্লাহ যদি তারা তোমার ইসলামের দাওয়াত গ্রহণ করে নেয় আলহামদুলিল্লাহ আর কোনো যুদ্ধের প্রয়োজন নেই যুদ্ধ তো নেশা নয় যুদ্ধ কোনো পেশাও নয় যদি দাওয়াত ইসলামের গ্রহণ করে নেয় আলহামদুলিল্লাহ শেষ আল্লাহ রসুল সাল্লাম বলছেন তারপরেই মুহাজিরিন যদি তারা ইসলাম গ্রহণ করে নেয় তাহলে তাদেরকে বলো তাহলে এরপরে তোমাদের এখানে আর থাকার সুযোগ নেই তোমাদেরকে এখন মুসলমানদের মহাজির যারা মুসলমান পরিবেশে তোমাদেরকে একসাথে চলতে হবে সেখানে তোমরা হিজরত করো আর যদি তারা হিজরত করে যায় তারা যেন আবার ভুল বোঝার সুযোগ না পায় এই জন্য তাদেরকে এটিও জানিয়ে দাও যে তোমাদেরকে হিজরত করতে হবে এবং হিজরত করে গিয়ে সেখানে মহাজারদের যে সুযোগ ও সুবিধা রয়েছে তাদের যে ধরনের সুযোগ সুবিধা তোমরাও সেরকম সুযোগ সুবিধা ভোগ করবে তাদেরকে যা দেওয়া হবে তোমাদেরকেও তাই দেওয়া হবে তাদেরকে যা কাজে নেওয়া হবে তোমাদেরকেও তাই কাজে নেওয়া হবে মিনহা যদি তারা ইসলাম গ্রহণ করেও হিজরত করতে না চায় সেখানেই থাকতে চায় কারণ হিজরত করার উদ্দেশ্য হলো এই যেন তারা মুসলমানদের সাথে ভালোভাবে সম্পৃক্ত হয়ে ইসলামে ভালোভাবে থাকতে পারে এটাই হলো হিজরতের উদ্দেশ্য আর না হলে তাদেরকে ছড়িয়ে ছিটিয়ে এদিকে পড়ে থাকতে হবে অনেক সুবিধা থেকে তারা বঞ্চিত হবে এজন্য হিজরতের উদ্দেশ্য কিন্তু যদি তারা মাতৃভূমির টানে হোক বা যেই কারণে হোক হিজরত করতে যদি তারা অসম্মতি দেয় তাহলে জানিয়ে দাও তাদেরকে যে ঠিক আছে তাহলে আপনারা যদি হিজরত না করেন তাহলে ওই বেদইন আরবরা এইভাবে জীবনযাপন করে ধরে ছড়িয়ে ছিটে থাকে বহু রকমের সুবিধা থেকে তারা বঞ্চিত হয় আপনারাও সেভাবে আপনাদেরকে থাকতে হবে ইয়াজরি আলাইহিম হকমুল্লাহ ওয়ালা ইয়াকুনুল্লাহম ফিল গানিমাতি ওয়াল ফাই শাইউন ইল্লা আন ইউজাহিদু মাআল মুসলিমিন তাদের ব্যাপারে আল্লাহ রাবুল আলমিনের ইসলামের সার্বিক হুকুমই প্রযোজ্য হবে এবং তারা যারা যোদ্ধারা যুদ্ধ করবে করে তারা যে সমস্ত গণিমত যুদ্ধলব্ধ অর্থ বা যুদ্ধ ছাড়াও যুদ্ধ ময়দান থেকে যেগুলি অর্থ সম্পদ হয় বা পাওয়া যায় ফাই সেই সম্পদগুলির অধিকারী এরা হবে না এরা সেগুলি থেকে কখনো পাবে না বাইতুল মালের অন্যান্য সহযোগিতা পেতে পারে কিন্তু এগুলি থেকে তারা বঞ্চিত হবে তবে ইল্লাহিদুমা আল মুসলিমিন যদি কেউ মুসলমানদের সাথে জিহাদে অংশগ্রহণ করে তাহলে তারা সেটা পাবে প্রিয় বন্ধুরা আল্লাহ রসুল সাল্লাম এরপরে বলতেছেন ফা ইন হোম আবাউ ফাস আল হোম আল জিজিয়া যদি তারা ইসলাম গ্রহণ করতেই অস্বীকার করে ফেলে একেবারে হিজরত তো দূরের কথা ইসলামী গ্রহণ যদি তারা না করতে চায় ফাস আল হুম আল জিজিয়া তাহলে তাদেরকে বলে দাও যে এখানে তোমরা থাকতে পারো তবে তোমাদেরকে আমাদের অধীনস্থ হয়ে ট্যাক্স দিয়ে তোমাদেরকে এখানে বসবাস করতে হবে কারণ এগুলি এখন সব আমাদের বিজিত অংশ ফাইন হুম আজাবু কাফাকবাল মিন হুম ফাইন হুম যদি তারা রাজি হয়ে যায় যে না ঠিক আছে আমরা ট্যাক্স দিয়ে হলেও এখানে বসবাস করবো ফকবাল মিন হুম তুমি তাদের কাছ থেকে সেটা মেনে নাও একমত হয়ে যাও তাদের সাথে ওয়াকুফা আইন হুম তাদের সাথে যুদ্ধ বন্ধ করে দাও ফাইন হুম আবাউ ফাস্তাইন বিল্লাহ ওয়াকাতিল হুম আর যদি দেখো যে তারা ইসলামও গ্রহণ করবে না এবং তারা জিজিয়া দিয়েও থাকতে রাজি নয় তাহলে ফাস্তাইন বিল্লাহ ওয়াকাতিল হুম আল্লাহর সহযোগিতা চেয়ে আল্লাহর নামে শুরু করো তোমার যুদ্ধ চালাও যুদ্ধ তারপর যুদ্ধের পর্যায়ে কিছু এমন অবস্থা হতে পারে আং আলা নবী হতে পারে এমন যখন প্রচণ্ড যুদ্ধ চলল তুমি কোনো দলকে কোনো এলাকাকে তাদেরকে অবরোধ করে রাখলে অবরোধ করে রাখার সময় তারা হয়তো তোমার কাছে কিছু শর্ত সাপেক্ষে তারা মুক্তি চাইতে পারে সে শর্ত কি যে আমাদেরকে তুমি আল্লাহর জিম্মায় ছেড়ে দাও আল্লাহ রসুল সাল্লামের জিম্মায় আমাদেরকে ছেড়ে দাও আমরা এইভাবে এভাবে চলবো আল্লাহ রসুল সাল্লাম বলছেন ফালা না তুমি কখনো তাদেরকে আল্লাহ এবং আল্লাহ নবীর জিম্মায় ছেড়ে দিও না বরং তুমি তোমার নিজের জিম্মা এবং তোমার বাহিনী যারা রয়েছে তাদের জিম্মায় তুমি তাদেরকে ছেড়তে পারো কখনো আল্লাহ আল্লাহর জিম্মায় ছাড়ো না কেন ফাইন্নাকুম ইং তখফিরু জিমামাকুম ও জিম্মাটা আসহাবিকুম আহওয়ান মিন আন তখফিরু জিম্মাত আল্লাহ ও জিম্মাত নবী কারণ আল্লাহ সুবাহানহতালার জিম্মায় অথবা আল্লাহ সুবাহানহতালার নবী রাসুল সাল্লাহ ইসলামের জিম্মায় যদি তুমি তাদেরকে রাখো আর যদি তুমি সেই জিম্মা পালন করতে না পারো তাহলে এটা যত অপরাধ তার চেয়ে অনেক কম অপরাধ হবে যদি তুমি তোমার জিম্মায় এবং তোমার সাথে যারা বাহিনী যারা তাদের জিম্মায় যদি নিয়ে নাও সেটি অনেক ছোট অপরাধ হবে অতএব তুমি কখনো আল্লাহ এবং তার রসুলের জিম্মায় নিও না প্রিয় বন্ধুরা এরপর যে আরেকটি হাদিসের অংশ এসেছেন সহি মুসলিমের অন্য বর্ণনায় আসছে আল্লাহ রসুল সাল্লাম বলেন যদি তুমি কোনো জনপদকে তাদেরকে অবরোধ করে রাখো অবরোধ করে রাখার পরে যদি তারা বলে যে আমাদেরকে আপনি ছেড়ে দিন কিসের উপরে আল্লাহ হুকমিল্লাহ আল্লাহর বিধানের উপরে আপনি আমাদেরকে ছেড়ে দিন আল্লাহ রসুলাম বলছেন আল্লাহর বিধানের পরে এইভাবে তুমি তাদেরকে ছেড়ে দিও না কিনা আনজিল হুমা আলা হুকমিকা তুমি তোমার নিজের বিধানের উপর নিজের নিয়ম অনুযায়ী তাদেরকে ছেড়ে দিতে পারো কারণ আল্লাহর হুকুমে অনুযায়ী যদি তুমি তাদেরকে ছেড়ে দিতে চাও তুমি জানো না তোমার কি অবস্থা হতে পারে তুমি আল্লাহর হুকুমটাকে বাস্তবায়ন করতেও পারতে পারো অথবা করতে নাও পারতে পারো এজন্য তুমি কখনো আল্লাহর হুকুমে তারা চাইতে চাইলে তাদেরকে সেভাবে ছেড়ে দিও না প্রিয় বন্ধুরা আসলে এই অধ্যায় আমাদেরকে অনেকগুলি বিষয় শিক্ষা দিচ্ছে বিশেষ করে ইসলাম কখনো ইসলাম যেটি আজকে ইসলামের বিরুদ্ধে অপপ্রচার করা হয় যে ইসলাম হলো তরবারির ধর্ম ইসলাম তরবারির জোরেই এত বিস্তার লাভ করেছে আমরা বলবো এটি একটি বাতিল কথা কখনো নয় এটি বরং আমরা বলবো যে ইসলাম আসলে একটি হলো পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ আদর্শ ও শান্তির ধর্ম ইসলাম মানুষের কোনো কিছু দখল করে নিতে চায় না ইসলাম কারো রক্ত প্রবাহিত করতে চায় না বরং ইসলাম চায় সকলকে শান্তি দিতে ইসলাম চায় সকলের জন্য শান্তির পরিবেশ তৈরি করতে তাই আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম এর নির্দেশ নিয়ম হলো সর্বপ্রথমে তাদেরকে কোনো অমুসলিম এর সাথে সংঘর্ষ হলে সর্বপ্রথম তাদেরকে ইসলামের দিকে দাওয়াত দেওয়া তাদের কাছে ইসলামের বিষয়টিকে তুলে ধরা ইসলামের বিষয়টিকে তাদেরকে ভালোভাবে উপস্থাপন করা তাদেরকে ভালোভাবে বোঝানো যেমন আল্লাহ রসুল সাল্লাম বলতেন আসলিম তাসলাম তুমি ইসলাম গ্রহণ করো শান্তিময় জীবনযাপন করবা কথায় ইহকাল এবং পরকাল আর যদি না করো তাহলে ইহপাল কেমনে চলবা চলবা কিন্তু পরকারে তোমার জন্য হলো সেই অশান্তি আর অশান্তি সেই যাহার নাম এর আগুন আর আগুন প্রিয় বন্ধুরা তাই ইসলামের নিয়ম হলো সর্বপ্রথমে ইসলামের আদর্শ ইসলামের ভালো বিষয়গুলি ইসলামের সুন্দর দিকগুলি সহজ দিকগুলি তার কাছে তুলে ধরব তুলে ধরার মাধ্যমে যদি সেই ইসলামের প্রতি আকৃষ্ট হয় ইসলামে দীক্ষিত হয় আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নেই যদি না হয়ে থাকে ইসলাম গ্রহণ না করো তোমার এই এলাকাটা আমরা দখল করে নিলাম এই ইসলামী সাম্রাজ্যের দখলে চলে এসেছে অতএব তুমি এই এলাকায় বসবাস করতে চাইলে এখন তোমাকে এখানে ট্যাক্স দিয়ে বসবাস করতে হবে যদি এটা সে মেনে নেয় এবং সে তার ধর্মে তার আদর্শে চলতে থাকে ইসলাম তাকে সুযোগ দিয়েছে না তোমার পর জুলুম নয় তুমি তোমার গতিতে চলতে থাকো তবে কখনো ইসলাম বিদ্রোহী বা ইসলাম বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হলে আবার চলবে না তুমি তোমার নিয়মেই তোমার ধর্ম পালন করতে থাকো কোথাও না অসুবিধা নেই ইসলাম বাধা দেয়নি যদি এই বিষয়েও তারা গ্রহণ করতে রাজি না থাকে যে না আমি চলবো না আমি আমার গতিতেই আমার শক্তিতেই আমি চলতে চাই তোমার কাছে আমি পরাধীন হয়ে থাকবো না তখন ইসলামের শেষ সমাধান হলো ঠিক আছে তাহলে তুমি এখন প্রস্তুতি নাও চলবে তোমার সাথে এখন সংঘর্ষ চলবে তোমার সাথে এখন অস্ত্রের মহড়া চলবে তোমার সাথে এখন সশস্ত্র সংগ্রাম যদি তুমি এই সশস্ত্র সংগ্রামে টিকে থাকতে পারো থাকবা আর যদি না পারো তাহলে আমাদের অধীনে তুমি বাধ্য হয়ে আবার ফিরে আসবা প্রিয় বন্ধুরা শুধু এটি যুদ্ধের ময়দানের ক্ষেত্রেই নয় বরং যে কোনো ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসুলের জিম্মায় বিশেষ করে এখন শুধু আল্লাহ রাবুল আলমিনের জিম্মায় কোনো কিছু নেওয়া কখনো উচিত নয় কারণ আল্লাহ রাবুল আলমিনের জিম্মায় নেওয়ার পরে যদি সেটা আমরা সঠিকভাবে পালন না করতে পারি তাহলে অবশ্যই আল্লাহ রাবুল্লাহ আলমিনের প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করা হবে আল্লাহ রাবুল্লাহ আলমিনের প্রতি বেআবি হবে আল্লাহ রাবুল্লাহ আলমিনের প্রতি ইমান এই তাওহিদ আল্লাহ সুবাহানহতালার একত্রবাদের বিষয়ের ক্ষেত্রে একটা ত্রুটি প্রমাণিত হবে এজন্যই আল্লাহ সুবাহানহতালার সম্মান মর্যাদাকে অক্ষুণ্ণ রাখতে আল্লাহ সুবাহানহতালার সম্মান মর্যাদাকে যথাযথ প্রদান করার স্বার্থেই বা লক্ষ্যেই আমাদেরকে এই বিষয়গুলির ক্ষেত্রে সবসময় সচেতন হতে হবে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে যেন আমরা আল্লাহ সুবাহ আলাকে আমরা যথাযথ সম্মান প্রদর্শন করতে পারি কোনো রকমের যেন মানক্ষুণ্ণ না হয় প্রিয় বন্ধুরা এটাই হলো একজন আল্লাহ রবাহ আলমিনের প্রিয় ব্যক্তির সবসময় দায়িত্ব ও কর্তব্য আসুন আমরা আল্লাহ রবাহ আলমিনের তৌহিদ ও তার প্রতি ইমানকে আরও সুন্দর করার মাধ্যমে তার আরও প্রিয় হওয়ার চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন এ পর্যায়ে আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি ও আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতু কখনো কয়েক ফোঁটা পানি একজনের তৃষ্ণা মেটাতে পারে কখনো একটি সাহায্যের হাত মানুষের মুখে হাসি ফোটাতে পারে আমাকে খেলনাটা একটু দাও না দাও না দাও না না দেব না দেব না দেব না কখনো সামান্য একটি উপহার হতে পারে মহামূল্যবান জীবন দর্শন মানুষের মনে জাগাতে পারে আশার আলো তবে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পেছনে ফেলে আসা আমাদের পদচিহ্ন মুক্ত হস্তে দান করুন সেই পদচিহ্নই রেখে যান যেভাবে স্রষ্টা আমাদের জীবনটাকে পরিচালিত করতে বলেছেন পিস মানবতার সমাধান আপনাদের ডোনেশন আর জাকাত পাঠিয়ে দিন পিস টিভিকে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা IRFI Al Rayan Bank Quadrant Court আটচল্লিশ Calthorpe Road Birmingham UK post code B one five one T H short code three zero double zero eight three swift BIC code I IBO BGB double two IBAN GB five two L YD three zero nine six three four zero one zero two four one nine two pound account number zero double one three two three zero one euro account number zero double one three two three zero two US dollar account number zero one three two three zero three টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin at the rate peace TV dot TV TV মানবতার সমাধান